created with free version for non-commercial use. থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় নবী দলে যাবে না নবী দল থেকে বেরিয়ে যাবে নবীর দল থেকে বেরিয়ে যাবে আল্লাহর হস্তে বোঝার চেষ্টা করে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন কেয়ামতের দিনে কি হবে বিদাতি যারা যারা বিদাত করেছে নবীর আদর্শকে পরিত্যাগ করেছে কখনো মেনেছে কখনো মানেনি এই নয় যে সবকিছু ছেড়েছে কিছু করেছে আর কিছু ক্ষেত্রে মুরব্বীদের কথাকে প্রাধান্য দিয়েছে নবীর আদর্শের ওপর কিয়ামতের দিনে তাদের হাসর কি হবে শোনার এই মর্মে সহিবকারী মুসলিমের হাদিস অনেকগুলি হাদিস রয়েছে মর্মে যার খোলাসা বলছি নবী সাল্লাম বলছেন যে কেমন দিন আনা ফারা তকু মালাল হাউজে আমি হজে তোমাদের আগে আগে তোমাদের ইন্তজারে থাকবো অপেক্ষায় থাকবো হজে কসারে নবী আগে থেকে রেডি হয়ে থাকবেন উম্মতকে পানি পান করাবার জন্য আর তারপরে উম্মতের লোকে আসতে থাকবেন পানি দিবেন যে একবার পানি পান করবে লাম ইয়াজমা আবাদ আর কখনো পিপাসা লাগবে না হঠাৎ করে দেখবেন যে একটা দল আসছিল এক দল আসছিল পানি খাওয়ার জন্য নবী কেন হজে কসারে দিয়ে গিয়ে আসছিল ফেরেস্তারা আর করে দিবে ধাক্কা দিয়ে ওদেরকে সরিয়ে দেবে চোখের আড়াল হয়ে যাবে ওদেরকে আর আসতে দেওয়া হবে না তখন আমি বলবো ওসাই হাবি ওসাই হাবি এর আমার সাথী সঙ্গী গো এর আমারই সাথী আমার সাহাবি আমার সঙ্গী আমার উম্মতের লোক আসতে দাও ফেরেস তার আসতে দাও ওদেরকে তাড়িয়ে কেন দিচ্ছ ফেরেস্তা বলবেন নবী করিম সাল্লামকে হে নবী আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন ধর্মের নামে কি যে করেছে নতুন নতুন আপনি লাইলাতুল কাদার দিয়ে গেছে সবে কাদার এরা সবে বারাত করেছে এরা সবে মেয়েরাজ নফল করেছে এরা নামাই তো বাড়িয়েছে এরা ঈদে মিলা দুই ঈদ দিয়ে ঈদুল ফিতর ঈদুল আজহা দিয়ে এরা ঈদে মিলাদুল নবী বাড়িয়েছে এরা এক হাতে এক হাত ডান হাতের মোবারক সালাম ডান হাত ভালো কাজের জন্য না খারাপ কাজের জন্য ভালো কাজের জন্য আর বাম হাত খারাপ কাজ মোসাফা করা ভালো কাজ না মন্দ কাজ মন্দ কাজ ভালো কাজ তো মোসাফা কয় হাতে করতে হবে ভালো হাত দিয়ে করতে হবে না দুই হাত দিয়ে করতে হবে ভালো হাত দিয়ে করতে হবে ডান হাত দিয়ে করতে হবে এইটা হাদিসও বলে যুক্তিও বলে আর মোসাফার আবিধানিক ডিকশনারির অর্থ বলে হাতের তলাকে সাফা বলা ভালো করে শোনেন আমার একটা বক্তব্য আছে মোসাফার বিধান মোসাফার বিধান ইন্টারনেটে আছে ইউটিউবে পাবেন এক হাতের তলার সাথে আর এক হাতের তলা ডান হাত আপনার বরকতের হাত পবিত্র হাত ভালো কাজ করার জন্য আর মোসাফা হচ্ছে ভালো কাজ খাওয়া দাওয়ার মতো সুতরাং ডান হাতের তলার সাথে ডান হাতের তলা মিলবে আপনি দুই দুই চার হাত লাগালেন মা আহাদাসু বা দেখা নতুন কাজ বাড়াইলেন আপনি তাতেই শুধু ক্ষান্ত হইলেন না মোসাফাকার ভক্তির শেষ নাই বুকে একটু ফিরালেন না জি জি করছেন না অনেকে এটা আমি সম্মান দেখালাম আমার হুজুরের সাথে আমার শেখের সাথে একটু মুসাফা করলাম বুকে একটু হাতটা ফিরাবো না করলেন আপনি তারপরে সালাম করতে একটু ঝুঁকলেন সালাম আলাইকুম হুজুর হ্যাঁ সালাম আলাইকুম ঝুঁকে যাওয়ার নামই তো রুকু রাকায় আর কমনই তো ঝুঁকে যাওয়া রাকায় আর কমন তো হচ্ছে ঝুঁকে যাওয়া তো ঝুঁকে গিয়ে সালাম আলাইকুম হুজুর করলেন বাড়াইলেন না বাড়াইলেন না আচ্ছা এই তো বাড়াইলেন বাড়াইলেন আরো হুজুরের পায়ে আর মায়ের পায়ে বাপের পায়ে শ্বশুরের পায়ে শাশুড়ির পায়ে বুসি করে সালাম করে পায়ে পা ছুঁয়ে সালাম করা বাড়াইলেন না বাড়াইলেন না নবীর সাহাবিরা করেছেন কখনো করেননি কেয়ামতের মাঠে এরকম বহু আমল রয়েছে যেগুলো নবী করেননি কিন্তু আপনি সবের কাজ আর ভালো কাজ ধর্মীয় কাজ হ্যাঁ পুণ্যের কাজ নেকির কাজ বলে করেছেন সেই জন্য ফেরেস তারা বলবেন যে না এদেরকে যেতে দেওয়া হবে না হজে কসার কাছে পানি দেওয়া হবে না হে নবী শাসন শোনেন আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন ধর্মে যে কি করেছে নবীর যুগে পাকা কবর ছিল কবরে ফুল চড়া ছিল কবরে চাদর চড়া ছিল ছিল ছিল না নবীর যুগে পীর ছিল আর মুরিদ ছিল পীর কে আর মুরিদ কে পীর কে আর মুরিদ কে ছিল কি ছিল না নবীর যুগে এক উম্মত ছিল এত দল ছিল created with free version for non